জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন কোটি মানুষের প্রাণের সংগঠন জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন কোটি মানুষের প্রাণের সংগঠন জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন কুফুরের মাঝে ডুবে রবে আজ কোটি কোটি মুসলিম নব্বই ভাগ মুসলমানের খুন হয়ে যাবে কুফুরের মাঝে ডুবে রবে আজ কোটি কোটি মুসলিম নব্বই ভাগ মুসলমানের খুন হয়ে যাবে খুন্দ হবে দিন ইসলাম আর থাকবে জীবন তার চেয়ে বালকার বালার মরণ আমরাই জানি হক বাতিলের সংঘাত মরণ আমরাই জানি হক বাতিলের সংঘাত অমরণ আমরাই জানি হক বাতিলের সংঘাত অমরণ জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন কোটি মমিনের প্রাণের সংগঠন জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন আমরাই জানি একটাই পথ নবীজির সুন্না আল্লাহর পথে জীবন দিতে রেখেছি হাতে হাত আমরাই জানি একটাই পথ নবীজির সুন্না আল্লাহর পথে জীবন দিতে রেখেছি হাতে হাত আল্লাহর রহমান মুখে ভরো নৌদাস তাগুতের সাথে নেই কেন মহান প্রভুর দরবারে আর্থ আত্মসমর্পণ মহান প্রভুর দরবারে আর্থ আত্মসমর্পণ মহান প্রভুর দরবারে আর্থ আত্মসমর্পণ জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনী শাসন কোটি মমিনের প্রাণীর সংগঠন জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন হকের মশাল হাতে নিয়ে ছোট দুর্বল কাফেলা ভয়ানক রাতে তোমাদের এই কঠিন পথ চলাম হকের মশাল হাতে নিয়ে ছোট দুর্বল কাফেলা ভয়ানক রাতে তোমাদের এই কঠিন পথ চলাম কলিজার খুলে ভেজা কাফেলা তোমরা দু চোখে যাদের অশ্রু ফুয়ারা হিম্মত আর স্বপ্নে ভরা যাদের দুনয়ন হিম্মত আর স্বপ্নে ভরা যাদের দুনয়ন হিম্মত আর স্বপ্নে ভরা যাদের দুনয়ন জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন চাই কোরআনি শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনি শাসন ইসলামী আন্দোলন চাই কোরআনি শাসন কোটি মমিনের প্রাণীর সংগঠন জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন ও জিন্দাবাদ ইসলামী আন্দোলন